وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত বরকতময় মহিমান্বিত রমাদান উপলক্ষে ইউনিভার্সাল ভিশনের বিশেষ আয়োজনে আজকে আমরা আপনাদের খেদমতে রামাদান ও আমাদের বাজার এ বিষয়ে কথা বলার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তৌফিক চেয়ে আমরা কথা শুরু করছি এ কথা বলার অপেক্ষা রাখে না যে একজন মানুষ একাকি চলতে পারবে না তাকে অন্যের সাহায্যের প্রয়োজন রয়েছে তাকে অন্যের শরণাপন্ন হতে হয় অর্থাৎ আমি এই দুনিয়াতে বাঁচতে হলে আমাকে খেতে হবে কাপড় পরতে হবে অনেক প্রয়োজন রয়েছে যেগুলো আমি নিজে ম্যানেজ করতে পারবো না সেখানেই এসে যায় অন্যের দ্বারস্থ হয়ে তার কাছ থেকে কোনো কিছু ক্রয় বিক্রয় করার আর মহান আল্লাহ রব্বুল আলমিন যিনি আহকামুল হাকিমিন রব্বুল আলমিন তিনি এই বেচা কিনার বিধান তিনি এই পৃথিবীতে মানুষের জন্য করে দিয়েছেন আমরা জানি অন্যান্য পশু পাখি অন্যান্য হিংস্র প্রাণী তাদের কাছে এই সিস্টেম নেই এজন্য তারা যখন প্রয়োজন হয় যার শক্তি বেশি আছে সে অন্যটা জোর করে নিয়ে নেয় কিন্তু মানুষরা তাদের জন্য এই লেনদেনের বেচা কেনার এই সিস্টেম করে দেওয়ার কারণে বিষয়টি সুন্দর এবং এর সমাধান অতি সহজে হয়ে যায় তো রমাদানের সাথে আমাদের যে বাজার এর রয়েছে গভীর সম্পর্ক কারণ রমদান মাসে সাধারণত মানুষেরা বেচা কিনা বেশি করে থাকে আর হাদিস শরীফে এসেছে রসুল আকরাম সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই রমাদানের একটি নাম রেখেছেন এভাবে যে শাহরুন ইউজাদুফি রেজকিল মুকমিনিফি এই মাসটি হলো এমন এক মাস যে মাসে ইমানদারের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়া হয় আর আমরা জানি এজন্য সকল দেশেই এই ঈদকে কেন্দ্র করে বোনাস দেয়া হয় অতিরিক্ত বেতন দেয়া হয় যাতে করে মানুষ কেনাকাটা করতে পারে বেচা কেনা করতে পারে লেনদেন করতে পারে আর এখানেই এসে যায় সুযোগ সন্ধানীদের সুযোগ কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজা আল্লাহ মাখরাজাউ ওয়ার জক্ষু বিন হাইসুল্লাহতাস মহান আল্লাহ রবুল্লা আলমিন বলেন ওমাইয়াত্তাকিল্লাহা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে যে তাকোয়া অবলম্বন করবে যে ফরহেজগারিকে গ্রহণ করবে ইয়াজা আল্লাহ মখরাজান আল্লাহ রব্বুল আলমিন তার জন্য বের হওয়ার পথ করে দেবেন ওয়ার জক্ষু মিন হাইসুল্লাহতাসে এবং তাকে রিজিক দেবেন এমন সাইড থেকে এমন জায়গা থেকে ভাবে যে সে কল্পনাও করতে পারবে না আর আমরা জানি যে আল্লাহ রব্বুল আলমিন সিয়ামকে যে ফরজ করেছেন সেটাও করেছেন যাতে করে বান্দা মোত্তাকি হতে পারে কোতেবা আলাইকুম সিয়াম কামা কুতেবা আলাল্লাদিন আমিন কবলিকুম লা আল্লাকুম তাত্তাকুন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো এজন্য সিয়ামের সাথে তাকোয়ার এবং রিজিকের সাথে তাকোয়ার গভীর সম্পর্ক রয়েছে কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য অত্যন্ত পরিতাপের বিষয় সিয়াম রমাদান মাস আসার সাথে সাথে আমাদের এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে বাজারের অবস্থা কি দাঁড়ায় আমাদের ব্যবসায়ী ভাইয়েরা এই মাসের সুযোগে তারা অন্যায়ভাবে বেশি বেশি টাকা পয়সা কামাই করার জন্য যেন এ রমজান মাসকে ব্যবহার করে আমরা এমনও দেখি যে বড় ব্যবসায়ী তার ব্যবসা কেন্দ্রে বসে আছে একদিকে যেমন গরিবদেরকে টাকা পয়সা দিচ্ছে কিন্তু অন্যদিকে আবার কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বাড়িয়ে মোটা অঙ্কের টাকা তারা আবার আত্মসাত করছে নিঃসন্দেহে এটি সিয়ামের যে স্পিরিট সিয়ামের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা আমরা এর বাস্তবায়ন এই জাতীয় কর্মকাণ্ডে আমরা দেখছি না আমরা জানি যে রমাদান মাসে প্রত্যেকে কম বেশি তারা কেনাকাটা করে খাবার দাবারের ক্ষেত্রেও তারা যত্নবান হয় আর বিশেষ করে ইফতার মনে হয় যেন একটা অনুষ্ঠান আলাদা প্রতিটি মানুষকে প্রতিটি রোজাদারকে করতে হয় আর এজন্যই আমরা দেখতে পাই যে রোজার সাথে সম্পৃক্ত যে জিনিসগুলো যেমন ময়দা আটা চিনি বুট চাল এমনিভাবে দুধ সেমাই খেজুর এই জিনিসগুলোর দাম হু হু করে বেড়ে যায় পেঁয়াজ রসুন এগুলো কেন উদ্দেশ্য হলো যে এই সুযোগে আমাদের কিছু ব্যবসায়ী ভাইয়েরা অল্পতে অনেক পয়সা কামাই করার জন্য তারা এটাকে ব্যবহার করে অথচ বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমার প্রিয় ভাই বোনদের সামনে যে সৌদি আরবে মদিনায় বিশ্ববিদ্যালয়ে যখন আমরা লেখাপড়া করেছি এবং সেখানে কয়েকটি রমাদান আমরা কাটিয়েছি কখনো রমাদান মাসে কোনো পণ্যের দাম বাড়তে দেখিনি কারণ এই মাসে যখন বেচা বিক্রি যখন বেশি হচ্ছে তখন স্বাভাবিকভাবেই লাভ এমনিতেই বেশি বিক্রির কারণে লাভ বেশি হবে কিন্তু আমরা অনেক সময় সেদিকে ভ্রুক্ষেপ না করে বেশি লাভ করার জন্য কৃত্রিম সংকট সৃষ্টি করে আমরা সেটা করে থাকি এটা সম্পূর্ণরূপে সিয়ামের যেই যে লক্ষ্য এবং উদ্দেশ্য তার পরিপন্থী রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সেই যুগান্তকারী হাদিস ব্যবসায়ীদের জন্য তিরমিজিতে যে হাদিসটি এসেছে রসুল বলেছেন আত্মাজুসাদুকুল আমিন মা আন্নবী ওয়াসিদ্দিকিন ওয়সুহাদা এ ইয়মল কেয়ামা সত্যবাদী আমানতদার এবং বিশ্বস্ত যে ব্যবসায়ী কেয়ামতির দিন তার হাসর হবে নবীদের সাথে সিদ্দিকদের সাথে এবং আল্লাহর রাস্তা যারা শাহাদাত বরণ করেছে তাদের সাথে সুহান কারণ কি কারণ হলো একজন সত্যবাদী ব্যবসায়ী সে তো ঝুঁকি গ্রহণ করে এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক কষ্ট করে পণ্য বহন করে আমরা যারা ভোক্তা তাদের সামনে সহজে সে এটাকে পেশ করে নিঃসন্দেহে এজন্য যৌক্তিক লাভ যেটা সেটা সে করবে ইসলাম সেটাকে অনুপ্রাণিতও করে বটে কিন্তু সুযোগ সন্ধানী হয়ে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে জিনিসের দাম বাড়িয়ে দেয়া এটাকে ইসলাম অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ বলে আখ্যায়িত করেছে এই জন্য রসুল আকরাম সাল্লাহ আলী বলেছেন আল মোহতাকেরও মালউন যে নাকি এভাবে দাম বাড়ার জন্য পণ্য মজুদ করে রাখে সে অভিশপ্ত ইউসুফ কারজাবি প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ তিনি অত্যন্ত মূল্যবান একটি কথা বলেছেন তার হালাল এবং হারাম নামক একটি গ্রন্থে তিনি বলেছেন যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে কিছুদিনের জন্য পণ্য আটকে রাখে বাজারে বিক্রির জন্য ছেড়ে দেয় না আসলে তারা যদিও মনে করে যে এতে করে তারা একসাথে অনেক লাভ করবে আসলে ব্যাপারটি এমন নয় একদিকে তারা তো অন্যের ক্ষতি করলো আর এদিক থেকে মানে ব্যবসায়ের বেচা কেনার যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতাকে তারা নষ্ট করে দিল এজন্য তারা কয়েকদিন বাজারে পণ্য পাওয়া যাচ্ছে না এই কয়দিন তারা বিক্রি করতে পারলো না কোনো লাভ করতে পারলো না পক্ষান্তরে পরবর্তীতে তারা একসাথে আবার ছেড়ে দিয়ে দাম বাড়িয়ে একসাথে সিন্ডিকেট করে অনেক সময় ব্যবসায়ীরা সবাই একমত হয়ে তারপর একটা সিদ্ধান্ত নিয়ে সাধারণ ভোক্তাদের উপরে এই দাম চাপিয়ে দেয় আমি আমার এক আলোচনায় বলেছিলাম যে রমাদান মাসে এই দেশে এই ষোলো সতেরো কোটি মানুষের যেই বাস এদেশে যদি ধরি যে এখানে প্রতিটি পরিবারে পাঁচজন করে লোক রয়েছে গড়ে তাহলে প্রায় তিন কোটি পরিবার আমার প্রিয় ভাই বোনেরা একটুখানি লক্ষ্য করুন রমাদান মাসে শরবত বানানোর জন্য চা বানানোর জন্য এবং ঈদের সময়ে সেমাইয়ের জন্য কম বেশি প্রত্যেক পরিবারে চিনি ব্যবহার করা হয় তো যদি তিন কোটি পরিবার যদি হয় আর গড়ে যদি তারা পাঁচ কেজি পুরা রমাদান মাসে পাঁচ কেজি চিনি যদি তারা ব্যবহার করে তাহলে পনেরো কোটি কেজি চিনি আর এই সুযোগে যদি আমাদের ব্যবসায়ী ভাইয়েরা শুধুমাত্র দশ টাকা দাম যদি বাড়িয়ে দেয় তাহলে পনেরো কোটি পূরণ দশ শুধুমাত্র চিনির মধ্যে তারা এত কোটি টাকা তারা লাভ করে নিয়ে গেল অথচ তাদের উচিত ছিল যেহেতু এ মাসে অনেক বেশি বেচা কেনা হবে কাজে স্বাভাবিক মূল্যে তারা যদি বেচা কেনা করত তাতেও কিন্তু তাদের অনেক লাভ হয়ে যেত এজন্য কোনো এক চিন্তাবিদ বলেছেন যে এই অবস্থা দেখলে আমাদের দুঃখ লাগে যে একদিকে জাকাত দিচ্ছে একদিকে গরিবদেরকে কিছু কিছু করে টাকা দিচ্ছে ঠিক আছে কিন্তু অন্যদিকে আবার কৃত্রিম সংকট সৃষ্টি করে অনেক অনেক টাকা তারা মুনাফা করে নিয়ে যাচ্ছে এটা সিয়ামের যেই উদ্দেশ্য যেই লক্ষ্য এবং সিয়ামের যে স্পিরিট এটা সম্পূর্ণ পরিপন্থী আমার প্রিয় ভাই বোনেরা আজকে এই আলোচনার মাধ্যমে যারা আমাদের মুসলমান ভাইয়েরা ব্যবসা করছেন তাদেরকে বলবো যে এত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করুন এই সিয়াম সাধনার মাধ্যমে আপনি যেমন নিজের আত্মার পরিশুদ্ধি সাধন করবেন এবং এই সিয়ামের মাধ্যমে আপনি অন্যের দুঃখে দুঃখী হওয়ার যে ট্রেনিং এটা আপনি নেবেন সেক্ষেত্রে আপনি যদি পণ্যের দাম বাড়িয়ে মানুষদেরকে কষ্ট দেন তাহলে নিঃসন্দেহে এটি সিয়ামের পরিপন্থী মানুষেরা এগুলো কেন করে পবিত্র করে আল্লাহ বলেছেন আল্লাহ কুমুত্তাকাথুর হাত্তা জুর্থবুল মখাবের তোমাদেরকে বেশি বেশি সম্পদ আহরণের মজুদ করার জমা করার টাকা পয়সা কামানোর যেই লোভ এটা তোমাদেরকে তোমাদের মূল লক্ষ্যকে ভুলিয়ে দিয়েছে হাত্তা জোরতুমুল মাখাবের এইভাবে ভুলে থাকতে থাকতে সম্পদ আহরণের যে আহরণের যে লোভ এই লোভ তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দিল এই লোভ কখনো থামবে না হ্যাঁ সিয়াম সাধনার মাধ্যমে আমার হৃদয় যদি তাকোয়া যদি অর্জিত হয় তাহলে একমাত্র সম্ভব তখন আমি মনে করব যে আমার আরেকজন ভাই যিনি ক্রেতা আমি যদি তার জন্য এই ব্যবসার মাধ্যমে একটুখানি সহজতর করে দেওয়ার সুযোগ পাই তাহলে আমি পরকালে স্বভাব পাব নইলে কিন্তু যারা নাকি এরকম লোভী টাকা পয়সা কামানোর যেই গভীর আগ্রহ যাদের মনে রয়েছে এটা কবরে যাওয়ার আগ পর্যন্ত কখনো থামবে না প্রিয় নবী হাদিসের মধ্যে বলেছেন লাউকান আলিবনে আদামা ওয়াদি মিন জাহাব একজন মানুষের যদি একটা উপত্যকা থাকে স্বর্ণের তার লাবতাগা সানিয়ন সে চাইবে দ্বিতীয় আরেকটি উপত্যকা যেন তার জন্য হয়ে যায় স্বর্ণের পরে রসুল বলেছেন লাউস বেহু ইল্লাত্তরাব একমাত্র কবরের মাটি ছাড়া তার পেটকে অন্য কোনো কিছু আর ভরাতে পারবে না দেখুন কিভাবে রসুল আকরম সাল্লাহ আলিয়াল্লাম কটাক্ষ করে বিষয়টি বলেছেন সুতরাং আজকে আমাদের যে বিষয়বস্তু রামাদান ও আমাদের বাজার এই ক্ষেত্রে যেন আমরা ব্যবসায়ীরা সচেতন হই এবারে আসুন এই বাজার তো আমরা যারা রোজা রাখলাম যারা আমরা কিনবো তাদের জন্য তো এ বাজার কিন্তু আমরা কি দেখি যে রামাদান যখন শেষের দিকে গড়ায় বিশেষ করে শেষ দশ দিন তখন আমরা দেখি যে মসজিদেও তখন মুসল্লিরা কমে যায় কি জন্য খবর নিয়ে দেখা যায় যে সকলে কেনাকাটায় ব্যস্ত সকলে যেন বাজারে ছড়িয়ে পড়েছে আমি কিন্তু একথা বলবো না যে আপনারা কেনাকাটা করবেন না কিন্তু এর পেছনে পড়ে আবার সিয়ামের যেই অনুশীলন সেটাকে যেন আমরা ভুলে না যায় বিশেষ করে বলতে হয় যে আমাদের মা বোনেরা তারা কেনাকাটার নামে রমাদান মাসে শেষের দিকে বাজারে তারা যেইভাবে তারা গ্যাদারিং করেন এটা আসলে অনেক সময় মনে প্রশ্ন জাগে যে সেখানে পুরুষ নারীর যেই মেলা মেশা দোকানদারের সাথে তাদের যেই কথাবার্তা আলোচনা এগুলো সব বাজারের এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট এই জন্য আমি আমার প্রিয় ভাই বোনদেরকে বলবো যারা ব্যবসায়ী তারা যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষদেরকে কষ্ট না দেন সাথে সাথে আবার যারা কিনবেন তারাও যেন এক্ষেত্রে সংযোগ কে গ্রহণ নিজেদেরকে সংযত করেন এবং ইসলামী মূল্যবোধের যেই বিষয়টি রয়েছে এটাকে আমরা যেন সবসময় মনে রাখি আর মনে রাখবেন ব্যবসায়ী ভাইদেরকে বলছি যে রসুল আকরম সাল্লাম আলী বলেছেন আল গেনা গেনান নফসে মানে প্রকৃত ধনাঢ্যতা হল আত্মার হৃদয়ের মনের যে ধনাঢ্যতা অর্থাৎ একজন মানুষ তার কোটি কোটি টাকা রয়েছে শত শত কোটি টাকা রয়েছে কিন্তু তার হৃদয়ে তার মনে তৃপ্তি নেই তাহলে সে গরিব পক্ষান্তরে আরেকজন তার মোটামুটি যৎসামান্য রয়েছে কিন্তু সে পরিতৃপ্ত এবং সে বলে আলহামদুলিল্লাহ আমার যা প্রয়োজন তা আল্লাহ রবুল আলমিন আমাকে দিয়েছেন হয়তো হিসেব করলে দেখা যাবে হয়তো এক লক্ষ টাকাও তার কাছে নেই কিন্তু সে পরিতৃপ্ত এই হলো ধনী সুতরাং এই সম্পদ আহরণ করার এটার কোনো শেষ সীমা নাই আমরা যদি সিয়ামের কথা মনে রাখি যে অমাই আত্তাকিল্লা ইয়ে মাখরাজান ওয়ারজুখ মিন হাইসুল্লাহ ইয়াহতাসেব যেহেতু সিয়ামের মাধ্যমে সহজে সরাসরি একজন মানুষ তাকওয়া অর্জন করতে পারে আর আল্লাহ রব্বুল আলমিন গ্যারান্টি দিয়েছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তাকোয়া যে অর্জন করবে আল্লাহ ভাগ তার জন্য রাস্তা খুলে দেবেন এবং তাকে কল্পনাতীত আল্লাহ তাকে রিজিক দান করবেন সুতরাং আসুন আমরা ব্যবসা বাণিজ্যে উভয়ে যিনি কিনব এবং যিনি বিক্রি করবেন উভয়ে যেন আমরা সত্যবাদী হই এই জন্য মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে আসছে রসুল আকরম সাল্লাম বলেন যে ক্রেতা এবং বিক্রেতা দেখুন ফাইন সদাকা বুরে কাফি বাই এহিমা তারা উভয়ে যদি সত্য কথা বলে বিক্রেতা এবং ক্রেতা তো তাদের এই বেচা কিনার মধ্যে বরকত দিয়ে দেওয়া হবে ওয়াইন কাতামা মহাকাত বারাকাত হুমা আর যদি তারা যদি গোপন করে যেমন বিক্রেতা গোপন করলো যে এই মালের মধ্যে ত্রুটি রয়েছে কিন্তু সে এটাকে গোপন করে দিব্যি বিক্রি করে দিল অথবা ক্রেতা ও জাল নোট একটা দিয়ে দিল এই জন্য রসুল হাকরম সাল্লাম বলেছেন তারা যদি গোপন করে তাহলে মোহেকাত বারাকাত হবা তাদের উভয়ের বেচা কিনার যে বরকত এটা নষ্ট হয়ে যায় এই জন্য আসুন প্রিয় ভাই বোনেরা সিয়াম সাধনার মাধ্যমে আমরা আমাদের অন্তরের যেই লোভ লালসা লিপসা কামনা নাজায় যে সকল চাহিদা এগুলোকে আমরা নিবৃত্ত করি এবং প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে প্রত্যেকে সহযোগিতা করার মানসিকতা নিয়ে ক্রেতা এবং বিক্রেতা উভয় জন আমরা আচরণ করি তাহলেই এই সিয়ামের যে লক্ষ্য এটা সাধিত হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আখরুদাওয়ানা আওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত